পাখির মতো কণ্ঠ ছেড়ে ডাকি আমি তোমারে দমে দমে ক্ষণে ক্ষণে ডাকি শুধু তোমারে পাখির মতো কণ্ঠ ছেড়ে ডাকি আমি তোমারে দমে দমে ক্ষণে ক্ষণে ডাকি শুধু তোমারে দয়াল রে ও দয়াল দয়া দেখা দাও আমারে ওহ দয়ালো দয়া ছাড়া দাও আমারে পাখির মতো কণ্ঠ ছেড়ে ডাকি আমি তোমারে দমে দমে ক্ষণে ক্ষণে ডাকি শুধু তোমারে পাখির মতো কণ্ঠ ছেড়ে ডাকি আমি তোমারে দমে দমে ক্ষণে ক্ষণে ডাকি শুধু তোমারে তোমায় যদি না পায় আমি চাই না কিছু আর চাই না তো যোগ চাই না বেহে চাই না পর তোমায় যদি না পায় আমি চাই না কিছু আর চাই না তো যোগ চাই না বেহে চাই না পর তোমায় পাবার আশায় আমার চোখে নদী বহে রে তোমায় পাবার আশায় আমার চোখে নদী বহে রে ওহ দয়ালো দয়া দেখা দাও আমারে ওহ দয়ালো দয়া সাড়া দাও আমারে পাখির মতো কণ্ঠ ছেড়ে ডাকি আমি তোমারে দমে দমে ক্ষণে ক্ষণে ডাকি শুধু তোমারে পাখির মতো কণ্ঠ ছেড়ে ডাকি আমি তোমারে দমে দমে ক্ষণে ক্ষণে ডাকি শুধু তোমারে এ পার পার যেই পারে যাই তোমার দয়া চাই তোমার দয়া বিনে প্রভু মুক্তি কোথাও নাই এ পার পার যেই পারে যাই তোমার দয়া চাই তোমার দয়া বিনে প্রভু মুক্তি কোথাও নাই এ পার পার যেই পারে যাই তোমার দয়া চাই তোমার দয়া বিনে প্রভু মুক্তি কোথাও নাই শান্তি মুক্তি চাই না আমি চাই শুধু চাই তোমারে শান্তি মুক্তি চাই না আমি চাই শুধু চাই তোমারে ও দয়ালো দয়া দেখা দাও আমারে ও দয়ালো দয়া সারা দাও আমারে পাখির মতো কণ্ঠ ছেড়ে ডাকি আমি তোমারে দমে দমে কনে কনে ডাকি শুধু তোমারে পাখির মতো কণ্ঠ ছেড়ে ডাকি আমি তোমারে দমে দমে কনে কনে ডাকি শুধু তোমারে দয়ালে রে ও দয়ালো দয়া দেখা দাও আমারে ও দয়ালো দয়া সাড়া দাও আমারে যা কিছু এই নয়ন ভরে দেখি সবই তোমার তোমার দিদার পাবাহার আশায় মনটা কাঁদে আমার যা কিছু এই নয়ন ভরে দেখি সবই তোমার তোমার দিদার পাবার আশায় মনটা কাঁদে আমার যা কিছু এই নয়ন ভরে দেখি সবই তোমার তোমার দিদার সাই আশায় মনটা কাঁদে আমার লুকাইয়া লুকাইয়া তুমি জ্বালা বাড়াও মন হেরে লুকাইয়া লুকাইয়া তুমি জ্বালা বাড়াও মন হেরে ও দয়ালো দয়াল দেখা দাও আমারে ও দয়ালো সাড়া দাও আমারে পাখির মতো কণ্ঠ ছেড়ে ডাকি আমি তোমারে দমে দমে ক্ষণে ক্ষণে ডাকি শুধু তোমারে পাখির মতো কণ্ঠ ছেড়ে ডাকি আমি তোমারে দমে দমে ক্ষণে ক্ষণে ডাকি শুধু তোমারে দয়াল রে ও দয়াল দয়াল দেখা দাও আমারে ও দয়াল দয়াল সাড়া দাও আমারে ওহ দয়ালো দয়া দেখা দাও আমারে ওহ দয়ালো দয়া সাড়া দাও আমারে ওহ দয়ালো দয়া দেখা দাও আমারে ওহ দয়ালো দয়া সাড়া দাও আমারে দয়াল